বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলমিন আলমিন ওলাকিবতুলমতাকিন ওসলাত ওসালাম আলা আশরফুল নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়াদুসালেহন থেকে দর্শ শোনাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলেই বাবুন্না ফকাতি আলাল আয়াল অর্থাৎ পরিবার পরিজনের ভারণ পোষণ করার বিষয় এ বিষয়ে সুরে বাকারার আয়াত আল্লাহ তালা বলেন ওয়ালাল মারুফ বলছেন পিতার উপরেই দায়িত্ব সন্তানদের ভারণ পোষণ করা উত্তম পন্থায় যে পিতা হবে এই পিতার উপরেই দায়িত্ব বর্তায় যে সন্তানদের খাওয়ানো তাদেরকে পান করানো বিল মারুফ উত্তম পন্থায় তাদের সুব্যবস্থা করা এটা হলো পিতার দায়িত্ব ওয়াকাল তালা আল্লাহ তালা আলো বলেন লিউনফিক ওমান কুদির লা নাফসান ইল্লা মা আতাহা বলছেন যারা সচ্ছল ব্যক্তি যাদের অবস্থা ভালো তাদের যোগ্যতা অনুযায়ী তারা খরচ করবে যাদেরকে আল্লাহ সচ্ছল বানিয়েছে যাদেরকে আল্লাহ সম্পদশালী বানিয়েছে অর্থ করে বেশি দিয়েছে তাহলে তারা তাদের সন্তানের উপর এবং স্ত্রীগণদের উপরে তাদের সাধ্য অনুযায়ী তারা খরচ করবে অমান কদির আলাই হিরিজ কহু আর আল্লাহ তালা যাদেরকে কম দিয়েছেন রিজিক আল্লাহ তালা যাদের হাতকে কমিয়ে দিয়েছেন ফালিউন ফিকমিম্মা আতাহুল্লাহ আল্লাহ তালা যতটুকু তাদেরকে দিয়েছে সেখান থেকে যেন সে খরচ করে অর্থাৎ শরীয়ত আমাদেরকে এমন কোনো নিয়ম কানুন বেঁধে দেয় নাই যে তোমার এত টাকার শাড়ি কিনে দিতে হবে তাকে এরকম বাড়ি দিতে হবে এরকম গাড়ি দিতে হবে এ ধরনের নির্দিষ্ট কিছু বলে না যার কাছে যে ধরনের সমর্থন আছে যোগ্যতা আছে সেই অনুপাতে সে তার স্ত্রীর উপর খরচ করবে লাউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা মা আতাহা আল্লাহ তালা কোনো ব্যক্তিকে কোনো জানের উপর সে কোনো কোনো এমন কষ্ট দেয় না তবে যতটুকু আল্লাহ তালা তাকে দিয়েছেন সে বিষয়ে আল্লাহ তালা তাকে অবশ্যই হিসাব নেবেন ওকাল তালা আল্লাহ তালা আরও বলেন ওমা আনফাকুমিন শাইন ফাহুয়া ইউখলিফুহু সুরায় সাবার উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যা তোমরা খরচ করবে আয়ু খলিফুহু তার প্রতিদান তোমরা পাবে ইনশা আল্লাহ তালা তাহলে আমরা যারা আমাদের পরিবারের জন্য এবং তাদের পিছিয়ে যেটা আমরা খরচ করব আল্লাহ তালা এই খরচ করার বিনিময়ে তার চাইতে উত্তম বদলা আল্লাহ তালা আমাদেরকে দান করবেন ইনশা আল্লাহ তালা আবু হুরারা রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন দিনারুন আনফক তাহু ফি সাবিরিল্লাহ ওই দিনার ওই অর্থ যেটা তুমি আল্লাহ রাস্তায় দান করেছ ও দিনারুন আনফক ফি রাকাবাতিন এবং ওই অর্থ যেটা তুমি কারো গোলাম আজাদ করার জন্য গোলামকে মুক্ত করার জন্য তুমি যেই টাকাটি দান করেছ অদিনারুন তাসদ্দাক্তাবিহি আলা মিসকিন এবং ওই অর্থ ওই দিনার ওই টাকা যেটা তুমি গরিবদের উপর খরচ করেছো গরিবদের উপর মিসকিনদের উপর খরচ করেছো বা আনফাক্তাহু আলা আহালিক এবং ওই অর্থ ওই দিনার যেটা নাকি তুমি খরচ করেছো তোমার পরিবারের উপরে বলছেন আ আজামুহা আজরান আল্লাদি আনফাক্তাহু আলা আহালিক এই সবগুলোর মধ্য হইতে সবচাইতে উত্তম কোনটা যেই দিনার এবং যেই অর্থটি তুমি তোমার পরিবারের উপর খরচ করেছো সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর রাস্তায় দান খরাত করার চাইতেও এবং গোলাম মুক্ত করার চাইতেও মিসকিনদের উপর খরচ করার চাইতেও যে পয়সাটা আমরা আমাদের পরিবারের উপর খরচ করব। সেটা স্ত্রী হোক সেটা আমাদের বাচ্চা কাচ্চা হোক তাহলে এদের উপর খরচ করাটা আমার উপর ইমানই দায়িত্ব এদেরকে খরচ করার পরও এদেরকে ভারণ পোষণ সব কিছু মেটানোর পর তারপরে অবশিষ্ট জিনিস থেকে আল্লাহ রাস্তা দান খরাত করতে হয় কিন্তু এদেরকে না দিয়ে যদি বাহিরে দেই সেটা ঠিক নয় ওয়ান আবি আবদুল্লাহ ওয়াইকাউল্লাহু আবি আব্দুর রহমান সাউবান বিন বুজদুদ্দিন মাওলা রসুলাম কল কলা রসুল্লাহ সাল্লাম আফদল দিনারিন ইউন ফিকুহু আর রজুলু দিনারুন ইউন ফিকুহু আলা আয়ালিহি ও দিনারুন ইউন ফিকুহু আলা দাবাতিহি ফি সাবিল্লাহ আবু আবদুল্লাহ এবং তাকে বলা হয়েছে আবু আব্দুর রহমানও ওনার নাম হলো সাউবান বিন বুজদুদ যিনি আল্লাহ নবী সাল্লামের আজাদকৃত গোলাম ছিলেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে উত্তম দিনার উত্তম অর্থ সেটা জেনে নাকি কোনো মানুষ সে খরচ করেছে আলা ইয়ালিহি তার পরিবারের উপর যেই অর্থ যে টাকা যেই দিনার মানুষ তার পরিবারের উপর খরচ করেছে এটা তার জন্য উত্তম বেশি ও দিনারুন ইউনফিকুহু আলা তাবাতিহি ফি সাবিরিল্লাহ এবং ওই দিনার এবং ওই টাকা যেটা মানুষ তার সওয়ারির উপর খরচ করেছে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য এটা উত্তম কাজ ও দিনারুন ফিকুহু আলা আসহাবিহি ফি সাবিরিল্লাহ এবং ওই দিনারও উত্তম যেই দিনার সে তার কোনো সহপাঠীর উপর খরচ করেছে আল্লাহর রাস্তায় তার কোনো সাচিদদের উপর খরচ করেছে ফি সাবিরিল্লা আল্লাহ রাস্তায় তো আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে সেটা হলেই যে আমরা যারা আমাদের পরিবারের উপর খরচ করব চো সে আমার স্ত্রী যদি চো সে আমাদের সন্তানাদি কিন্তু তারপরেও তাদের প্রতি অনুগ্রহ করা তাদের প্রতি খরচ করা তাদেরকে ভারণ পোষণ করানো এটা আমাদের যেমন দায়িত্ব আছে ঠিক তেমনি আমরা এটা যদি করতেও পারি তাহলে এর বিনিময় আল্লাহর কাছে আসে ইনশাআল্লাহ তাল উম্মে সালামা রাজি আল্লাহ তাল আনহা তিনি বলেন কুলতুয়া রসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাম হাল্লি ফি বানি আবি সালামা আজরুন আবু সালামার যে ছেলেগুলি আছে উম্মে সালামা অর্থাৎ সালামার মা আর এটা হলো আবু সালামা বলতে হয়তো এই স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর সন্তান এর কাছে ছিল অন্য পক্ষের স্ত্রীর কিছু সন্তান উম্মে সালামার কাছে ছিল তো উম্মে সালামা বলছে হে আল্লাহ রসুল সাল্লাম আবু সালামার যে সন্তানগুলি আছে আমি যদি তাদের উপর খরচ করি তাহলে কি আমি সব পাবো আমি চাই না যে তারা অসহায় হয়ে এভাবে সেভাবে ঘোরাফেরা করুক আমি এটা চাই না তাহলে আমি যদি তাদের উপর খরচ করি তাহলে এর বিনিময়ে আমি পাবো কি না ইন্নামা হোম বাণী নিশ্চয় তারা তো আমারই ছেলে আল্লাহ নবী সালাম বললেন নাম হা লাকি আজরুন মা আন ফখতি আলাইহিম তুমি তোমার অর্থ থেকে তাদের উপর যা খরচ করবা এর বিনিময়ে তুমি পাবা সুবাহান আল্লাহ তাহলে উম্মে সালামা সে মনে করলো যে যেহেতু সে আমারই ছেলে আমার স্বামীরই ছেলে তাহলে এদের উপর যে খরচটা করব এর বিনিময়কে আল্লাহ স্বভাব দেবেন কিনা হ্যাঁ আল্লাহ তালা এর বিনিময়েও স্বভাব দেবেন সাদ বিনাবি অকাশ রাজি আল্লাহ তালাহুর একটি লম্বা হাদিস যেটা আমরা নিয়তের অধ্যায় সেটা আমরা শুনেছি বলেছি পড়েছি সে হাদিসের একটা অংশ হলেই আল্লাহ নবী সালাম বলেছেন ওয়াইন্না কালান তুন ফিক না তাব তাকি বিহা ওয়াজহাল্লা তুমি যতটুকুই অর্থ আল্লাহর সন্তুষ্টর জন্য যদি তুমি খরচ করো ইল্লা উজিরতা বিহা আল্লাহ তালা তার বদলা তোমাকে দিবেন হাত্তা মা তাজ আলুফি ফি এমরাটিক এমনকি তোমার স্ত্রীর মুখে যদি তুমি যে খানাটা উঠিয়ে দিবে এর বিনিময় আল্লাহ তালা তোমাকে সবাব দিবেন ওয়ান আবি মসউদ্দিন বদরি রাজি আল্লাহ আন আনি নবী সাল্লাম কল ইদা আন ফকর রজুল আলা আহলিহি নাফাকাতান ইয়াহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকা আবু মুসা আল বদরি রাজি আল্লাহ তালা তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন ইদা আন ফকর রাজুল আলা আহলিহি নাফাকাতান যখন কোনো ব্যক্তি তার পরিবারের উপর তার স্ত্রীদের উপর যদি কোনো রকম খরচা করে ইয়াহতাসিবুহা এবং এই খরচার বিনিময়ে সে যদি সবের আশা করে এমন না যে খরচ করে যাচ্ছি কিন্তু সে যদি বোঝে যেমন আজকে আলোচনা শুনে আমরা বুঝতে পারলাম যে আমরা যা কিছু করছি এর বিনিময়ে সব আছে কিন্তু ইন্নামাল আমাল নিয়াত সবগুলি নিয়তির উপর নির্ভরশীল অর্থাৎ স্বামী সে এবং পিতা বাপ সে যে খরচ করবে স্ত্রীর উপরে এবং সন্তানাদির উপরে তখন সে মনে করবে যে আমি এই জন্য খরচ করছি যেহেতু আল্লাহ আমাকে খরচ করার দায়িত্ব দিয়েছে এবং যেহেতু তাদেরকে ভারণ পোষণ করানো তাদের দেখাশোনা করার দায়িত্ব শরীয়ত আমাকে দিয়েছে তাই শরীয়তের একটা অংশ মনে করে আমি তাদেরকে লালন পালন করছি এইরকম যদি কেউ নিয়ত করে তাহলে অবশ্যই ওই ব্যক্তির প্রত্যেকটা কাজে আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন ওয়ান আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা قال কলা রসুল্লাহ সাল্লাম কাফা বিল মার ই ইসমান মাইয়াকুত আবদুল্লাহ বিন আমর বিন আস রাজি আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তির জন্য একজন ব্যক্তির গুণাগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যাদেরকে সে খাওয়া দিত সে খাওয়াটি বন্ধ করে দেওয়া এ বিষয়ে মুসলিমের আরেকটি রেওয়ায়ত আর সহি রেওয়ায় তিনি বলছেন কাফা বিল মার ইসমান আই ইয়াহবিস আম্মান কুতাহু যে ব্যক্তি অন্য একজন ব্যক্তির ভারণ পোষণ করার ছিল সে যদি এটা থেকে তার হাতকে সরিয়ে নেয় তার জন্য এটা অপরাধ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর আবার আপনাদের সামনে বাকি আলোচনা নিয়ে আসবো ইনশা আল্লাহ তালা ইন্তেশারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শরিয়া অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার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 সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ যখন সে সকাল করে তো আল্লাহর পক্ষ থেকে দুটি ফেরেস্তা নেমে আসেন সেই দুই ফেরস্তার মধ্যে থেকে একজন বলে আল্লাহম্মা আতি মুনফিকান খালাফা আয়াল্লাহ তুমি দানকারীকে তার প্রতিদান দিয়ে দাও ফেরেস্তা দোয়া করে আল্লাহ যে আল্লাহ রাস্তায় খরচ করেছে সেই খরচের বদলায় আল্লাহ তালা তাদেরকে উত্তম বদলা দান করো এবং বলে ওয়াকুল আখার অন্য ফেরেস্তা বলে আল্লাহ আতি মুমসিকান তালাফা আয় আল্লাহ বকিলের সম্পদকে তুমি ধ্বংস করে দাও ফেরেস্তা যদি আল্লাহর কাছে দোয়া করেন তো সেই দোয়া কবুল হবে না তাহলে আমরা যারা আল্লাহ রাস্তায় দান খরাত করি গোলাম আজাদ করতে করি মিসকিনকে দেই অথবা আমার পরিবারের উপর খরচ তো সবাই করি প্রত্যেক তো তাদের জন্য আমরা যা কিছু করছি বা করব করতেছি এর বিনিময় লাভ হলো এই কিন্তু আমাদেরকে মোহতাসিবান সবের আশাই করতে হবে এর বিনিময় আল্লাহর কাছে বিনিময় চাইতে হবে তো বলছেন এভাবে যদি আমরা আমাদের পরিবারের উপরও খরচ করি তাহলে দেখা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এসে বলে আল্লাহ এরা যারা তাদের পরিবারের উপর খরচ করতেছে আল্লাহ তুমি তাদেরকে এই খরচের বদলে উত্তম বদলা তাদেরকে দান করো কিন্তু আছে সমর্থ কিন্তু মনে করছে না আরও কিছু করা দরকার কৃপণতা করছি নিজেও খাই না পরিবারকেও খাওয়ায় না সব কিছু নিয়ে জমা করতেছি তো এইভাবে যখন হয় তখন আল্লাহর ফেরেস্তা তার জন্য বদোয়া করে যে কৃপণতা করছে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও তখন তার সংসার ধ্বংস হয়ে যেতে পারে তো আল্লাহ তালার বহু ওসিল আসে আমার ইচ্ছা করলে এমন একটা বড় মারাত্মক রোগ দিয়ে দিবে যে এক রোগেই লক্ষ টাকা নিয়ে চলে যাবে কিন্তু আমরা যদি আল্লাহ রাস্তায় দান খয়রাত করি নিজের আয়ত্তে যারা পরিবার আছে নিজের অধীনস্থে যারা আছে এদের প্রতি যদি আমি দয়া সহানুভূতি দেখাই এবং এদের প্রতি আমি যদি কিছু দান খয়রাত করি তাহলে এর বিনিময় আল্লাহ তালা আমাদেরকে যদি রোগ থেকে হেফাজত রাখে তাহলে কত সুন্দর এই জন্য বরকত আসবে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখানে এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এরপরে যেটা অধ্যায় সেটা হলো বাবুল ইনফাক মিম্মা ইহেব্বু মিনাল জাইদ সুন্দর এবং পছন্দনীয় জিনিস আল্লাহ রাস্তায় দান খারাত করা যেটা নিজের জন্য পছন্দ যেটা বেশি ভালো সেটা আল্লাহ রাস্তায় দান করা এ বিষয়ে আল্লাহ তালা বলছেন তোমরা কখনোই নেকির কাজে পুষতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় খরচ না করবে ওই জিনিসকে যেটা তুমি ভালোবাসো তোমার পছন্দনীয় এবং ভালোবাসার জিনিসকে আল্লাহ রাস্তায় না দেওয়া পর্যন্ত পরিপূর্ণ নেকির হকদার হওয়া যাবে না وقال تعالى আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ হে ঈমানদারগণ তুমি যে উত্তম অর্থ যেটা তুমি উপার্জন করেছো উত্তম ভালো সেটা তুমি আল্লাহ রাস্তায় দান করো অমিম্মা আখরাজনা রাকুমিনাল আর্দ এবং তোমাদের জন্য জমিন থেকে যে আমি শস্য উৎপাদন করে দিয়েছি সেখান থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো ওয়ালা মামুল খাবিস খারাপ এবং হারাম পয়সা আল্লাহ রাস্তায় দেওয়ার ইচ্ছা করিও না তুনফিকুন যেটা তুমি আল্লাহ রাস্তায় খরচ করবে সেটা যেন পাক ও পবিত্র হয় হালাল হয় ভালো হয় হারাম এবং খারাপ মাল আল্লাহ রাস্তায় দান খয়রাত করুন ওয়ান আনাসিন রাজি আল্লাহ আনহু কল কান আবু তালহা রাজি আল্লাহ আনহু আখতার আল আনসার বিল মাদিনাতে মালান মিন নাখালিন আনাস রাজি আল্লাহ তালু তিনি বলেন আবু তালহা একজন জালিলুল কাদের সাহাবি তিনি আনসারি সকল সাহাবিদের মধ্য থেকে মদিনায় সবচেয়ে বেশি খেজুর গাছের মালিক ছিলেন তিনি সবচেয়ে বেশি খেজুর বাগানের মালিক ছিলেন আবু তালহা আল্লাহ তালাহ ওয়াকান আহাব্বু আমি ইলাইহি বাইরাহা আর তার যতগুলি খেজুরের খেজুরের বাগান ছিল তার মধ্যে সবচেয়ে উত্তম এবং প্রিয় বাগান ছিল বাইরাহা নামক জায়গা বাইরাহা নামক জায়গা ওয়াকানাত মুস্তাক বিলাতাল মসজিদে আর এই বাগানটি ছিল মসজিদে নববীর একেবারে পশ্চিম সাইড মসজিদ নবী আল্লাহ নবীর যেটা মসজিদ আছে এই মসজিদের একেবারে পশ্চিম সাইডে বাগান ছিল বড় একটি বাগান যার নাম হলো বাইরাহা আসলাম কখনো ওই বাগানের মধ্যে প্রবেশ করতেন এবং সেখানে যে মিষ্টি পানি ছিল সেই মিষ্টি পানি তিনি পান করতেন কয়াল আনাস ফালাম্মা আনাজরাত হাদহিল আয়া আনাস রাবি বলছেন যখন আল্লাহ তালা এই আয়াত নাজেল করলো কোনটা লান্তানালুন তোমরা কখনোই নেকি পুষতে পারবে না নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তা দান খরাত না করবে এই আয়াত নাজেল হওয়ার সাথে সাথে যা আবু তালহা ইলা রসুল্লাহাম আবু তালহা রসুল্লাহামের নিকটে আসলো ফাকল এবং বলল ইয়া আল্লাহ আলাইক নিশ্চয় আল্লাহ তালা আপনার উপর একটি আয়াত নাজিল করেছে কি আয়াত বলছেন ওয়া ইন্না আহাব্বা মালি ইলাইয়া আর আমার সবচেয়ে প্রিয় বাগান সেটা হলো বাইরাহা বাগান যেটা বললাম এই বাগানটি আমার কাছে সবচেয়ে প্রিয় ওয়াইনাহা সাদাকাতুন লিল্লাহি তালা আরজু বিররাহা দেখছেন সাহাবা ইকরামদের কেমন ইমান ছিল যখনই আয়াত নাজিল হলো যে তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তা দান খরাত করো তো সবচেয়ে প্রিয় জিনিস নিয়ে এসে আল্লাহ নবীর কাছে বলছেন হে আল্লাহ নবী সাল্লাম আমি এটা সৎকা করলাম আল্লাহর জন্য ব্যাস আমি এর বিনিময়ে নেকি চাচ্ছি আমি এর বিনিময়ে কি চাই নেকি চাই ওয়া দুঃখ রহা ইন্দাল্লাহ এবং এর প্রতিদান চাই আল্লাহর কাছে এর প্রতিদান চাই আল্লাহর কাছে আল্লাহ যেখানেই আপনাকে এটাকে ব্যবহার করার হুকুম দেন আপনি ইচ্ছা মতো এটাকে সেই কাজে ব্যবহার করতে পারেন অর্থাৎ সে বলছে আমি এই বাগানটা আপনাকে কি করে দিলাম ওয়াকফ করে দিলাম আপনি এখন যেমন ইচ্ছা সেভাবে এটার সাথে ব্যবহার করুন ফকল রসুল্লাহ বাহ দা দালিকা মালুন বেহন মালুন বলছে বাহ এটা তো লাভমান সম্পদ এটা তো লাভমান সম্পদ এটা তো লাভমান সম্পদ অর্থাৎ তুমি যেই বাগান এবং মাল তুমি আল্লাহ রাস্তায় দান খরাত করতে চাচ্ছ এটা তো খুব ভালো জায়গা এটা তো খুব লাভবান জায়গা এটা বলছেন দালিকা মালুন ফকাদ সামিয়া তু কুলতা ওয়া ইন্নি আরা আন্তাজ আলাহা ফিল আকরাবিন বলছে ঠিক আছে তুমি যা চাচ্ছ আমি তা শুনলাম আমাকে বললা যে আমি আল্লাহ রাস্তা দিয়ে দিলাম আপনি যা ইচ্ছে তাই করেন এটা আমি শুনেছি তবে ওয়াইন্নি আর আমার পরামর্শ হলো এই আন্তাজা আলাহা ফিল আকরাবিন তুমি এই বাগানটি তোমার আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও তো আত্মীয়র মধ্যেই বন্ধন করে দাও ফকাল আবু তালহা আবু তালহা তখন বলল আফআলু ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম আমি তাই করবো ফাকাসামাহা আবু তালহা তো আবু তালহা সেটাকে বন্টন করে দিল এই বাগানটি তার নিকটতম আত্মীয়দের মাঝে ওয়াবানি আম্মিহি এবং তার চাচাতো ভাইদের মাঝে বাগানটি বন্টন করে দিল তো এই হলো সাহাব একরাম রিদওয়ানুল্লাহ আলহিম আজমাইন যে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় অর্থ দিয়েছে কিন্তু সেরকম মনও দিয়েছে এবং তারা এই অর্থের বিনিময়ে যে কোনো মূল্যে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা সব সর্বদাই যেন প্রস্তুত যখনই শুনেছে যে প্রিয় মাল আল্লাহ রাস্তা দান খয়রাত করতে হবে তখনই সে সেই মালটি আল্লাহ রাস্তায় দান খয়রাত করতেছে কোনো দ্বিধাবোধ করে না সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এই হাদিস থেকে অধ্যায় শেষ হয়ে যাচ্ছে পরে অধ্যায় যেটা সেটা হলে যে আল্লাহর আনুগত্যের দাওয়াত দেওয়া কাদেরকে নিজের পরিবারদেরকে নিজের অধীনে যারা আছে পরিবার এদেরকে আল্লাহর হুকুম মানার আহ্বান করা এবং যেগুলি সন্তানগণ যারা আছে এরা যারা বুঝ সম্পন্ন সন্তান আছে এদেরকেও আল্লাহর হুকুম মানার নির্দেশ দেওয়া ওয়াসাইরি মান ফি রাইয়াতিহি এবং একজন ব্যক্তির আয়ত্তে যারা চলে প্রত্যেককেই আল্লাহর হুকুম মানার জন্য নির্দেশ দেওয়া ওয়ানাহি হুম আনিল মুখালেফাতে এবং আল্লাহর নাফরমানি থেকে তাদেরকে নিষেধ করা এবং তাদেরকে শিক্ষা দেওয়া এবং হারামকৃত জিনিস যেন তারা না করে এ বিষয়ে তাদেরকে উপদেশ দেওয়া এ বিষয়ে লম্বা একটি অধ্যায় এ বিষয়ে আল্লাহ তালা সুরে তোহার একশত বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আলাইহা আপনি আপনার পরিবারকে সালাতের হুকুম দেন শুধু নিজে পরেজগার হবো তা না নিজের বাড়িতেও সালাত আদা করার বলতে হবে স্ত্রীকে বলতে হবে এবং বাচ্চাদেরকে বলতে হবে ছেলেমেয়েদেরকে বলতে হবে মা বাপ আরও যারা নিজের অধীনস্থ কর্মচারী আছে একজন মুদির বা একজন পরিচালক তার অধীনে যারা আছে প্রত্যেককেই সালাতের হুকুম দিতে হবে তাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিতে হবে ওকা আল্লাহ তালা আল্লাহ তালা আলো বলেছেন ইয়া ইউহাল্লাদিন আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা সুরে তাহারিম ছয় নম্বর আয়াত হে ইমানদারগণ তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও ওয়ান আবি হুরাত রাদিয়াল্লাহু আনহু قال আখাদ হাসান উবনু আলী নদিয়াল্লাহ আনহুমা তামরাতান মিন তামরিল সদাকাতি ফাজা আলাহা ফি ফিহি ফকাল রসুল্লাহাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলু সদাকা আবু হরাজি আল্লাহ তালাম তিনি বলেন যে হাসান বিন আলী আলীর ছেলে হাসান সে কোন একটি খেজুর মুখে দিয়েছে যেই খেজুরটি সাদাকার খেজুর ছিল তো এটা দেখার পর আল্লাহ নবী সাল্লাম পট করে তার কাছে এসে বললো যে এই কাহ কাহ এটা ফেলে দাও ফেলে দাও কারণ ইরমি বিহা এটাকে ফেলে দাও আমা আলিম তা আন্না সাদাকা তুমি জানো না যে আমরা সাদাকা খাই না আল্লাহ নবী সাল্লামের পরিবার পরিজনদের জন্য আল্লাহ তালা সাদকাকে হারাম করে দিয়েছে তারা সাদকা খেতে পারবে না তো ছোট বাচ্চা একটা ভুল কাজ করতে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাম সেটাকে ছোট বলে বললে না যে খালাস থাক বাচ্চা মানুষ বোঝে না তা বলেন নাই বরং তার মুখ থেকে ও জিনিসটা কেড়ে নিয়ে ফেলে দিল এবং বলল যে এটা তোমার জন্য হালাল নয় তো আমরা যারা দায়িত্বশীল আছি আমাদের বাচ্চা যদি আমাদের সামনে বাম হাত দিয়ে খানা শুরু করে তাহলে আমাদের দায়িত্ব তাকে বলতে হবে ডান হাত দিয়ে খাও খানা খাওয়ার শুরুতে বিসমিল্লা বলে নেই তাকে শিখাতে হবে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 জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় কখনো কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রবাহ আলমিন মামুনুল হক মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়